আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد توحيد কে ভালোভাবে বোঝার জন্য পরিষ্কার করার জন্য আমরা তাওহিদকে তিন ভাগে বিভক্ত করেছি প্রথম হলো তাওহিদ আর রুবুবিয়া অর্থাৎ গোটা বিশ্বের একমাত্র স্রষ্টা প্রতিপালক পরিচালক মালিক আল্লাহ সুবাহ এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ একত্ববাদ পরিচালক হিসাবে দ্রষ্টা হিসাবে মালিক হিসাবে আমাদের জীবন মরণের মালিক হিসাবে আমাদের সব কিছু রেজেকের মালিক সবকিছুর মালিক হিসাবে আল্লাহ সুবাহ সাথে কাউকে অংশী না করা কাউকে শরিক না করা এটা হলো এই তাওহিদের এক প্রকার দ্বিতীয় প্রকার হলো তাওহিদের তৌহিদ আল উলুহিয়া যিনি এই সব কিছুর স্রষ্টা যিনি এই সব কিছুর পরিচালক যিনি এই সব কিছুর মালিক তিনি প্রকৃতপক্ষে এই সব সৃষ্টিজীবের আবাদত পাওয়ার অধিকার রাখেন তিনি সবকিছুর আবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা তাই এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ যে তাওহিদ একত্ববাদ এটি হলো দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হলো তাওহিদ আল আসমা ওয়াসিফাত আল্লাহ সুবাহ তিনি তার কিতাব কোরআনুল করিমে এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তার হাদিসে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনেকগুলি নাম সুন্দর নাম বর্ণনা করেছেন এবং অনেকগুলি আল্লাহ সুবাহ গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যেই নাম এবং গুণাবলীগুলি একমাত্র আল্লাহ সুবাহ জন্যই খাস তার জন্য সীমাবদ্ধ অন্য কারোর জন্য এগুলি ব্যবহার হতে পারে না অন্য কারোর জন্য এগুলি প্রযোজ্য হতে পারে না যে এই নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবাহ যে তাওহিদ একত্রবাদ সে বিষয়টিকে কেন্দ্র করে আজকে যে অধ্যায়টি আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি লেখক রাহমাহুল্লাহ যে অধ্যায়টি নিয়ে এসেছেন সেই অধ্যায়টি হলো বাবু মঞ্জাহাদা মিনাল আসমা ও সিফাত আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নাম এবং গুণাবলী এগুলির মধ্যে যা রয়েছে যেগুলি কোরআন ও সহি হাদিসে প্রমাণিত এগুলিকে কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে তার হুকুম কি হতে পারে তার বিধান কি হতে পারে এ প্রসঙ্গে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনকে আমি গোটা বিশ্বের স্রষ্টা গোটা বিশ্বের রব গোটা বিশ্বের মালিক আমাদের সবকিছুর মালিক হিসাবে স্বীকার করলাম আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্যই আমাদের যাবতীয় আবাদত সবকিছু তার জন্য সম্পাদন করলাম কিন্তু যদি তার নামগুলিকে আমি কোনোটাকে অস্বীকার করি তার কোনোটা নামকে যদি আমি মেনে না নেই তাহলে আমার অবস্থাটা কি হতে পারে বা তার গুণাবলীগুলিকে যদি আমি অস্বীকার করি অথবা বিকৃতি করি তাহলে আমার কি অবস্থা হতে পারে এ প্রসঙ্গে আজকে আমরা এই অধ্যায় বা এই দর্শে আলোচনা শুনব ইনশা আল্লাহ লেখক রাহিমাহুল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন মানজাহাদা শাই মিনাল ওয়াসিফাত যে ব্যক্তি আল্লাহ সুবাহ এই নামগুলি এবং এই গুণাবলীর কোন একটিকে অস্বীকার করে তো এই অস্বীকার করাটা দু ধরনের হতে পারে অস্বীকার করাটা দু ধরনের হতে পারে এক ধরনের অস্বীকার হলো সেটাকে মিথ্যা বলে অস্বীকার করা যে না এটা কিছুই না মিথ্যা বলে অস্বীকার করা আরেক ধরনের অস্বীকার হলো জিনিসটাকে আমি স্বীকার করতেছি কিন্তু তার আসল বিষয়টাকে স্বীকার করতেছি না কিছু অপব্যাখ্যা করে অপব্যাখ্যার মধ্য দিয়ে সেটাকে অস্বীকার করা অপব্যাখ্যার মধ্য দিয়ে এটাকে অস্বীকার করা উদাহরণস্বরূপ আসবে আমাদের সামনে সেগুলি আলোচনা ইনশাআল্লাহ তাহলে আমরা বলবো যে অস্বীকার করা দুই ধরনের হতে পারে একটি হলো সরাসরি অস্বীকার করে দেওয়া উদাহরণস্বরূপ যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি নাম হলো রহমান এটাকে সরাসরি অস্বীকার করলাম না আল্লাহ রাবুল্লাহ আলমিন রহমান বলতে কোনো কিছু নেই নামও না কোনো গুণও না অস্বীকার করলাম এটা যেমন সহিবুখারির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ষষ্ঠ হিজড়িতে যখন হদাইবিয়ার সন্ধি যখন উভয় পক্ষ থেকে সম্পন্ন হতে যাচ্ছে একটা কাগজে লেখা হলো শুরু হলো বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে কাফের পক্ষ তারা বলল যে না রহমান রাহিম তো আমরা চিনি না অতএব বিসমে আল্লাহ হুম্মা এই দিয়ে আপনি শুরু করেন রাহমান রাহিম কিছু লিখবেন না এগুলি স্বীকার করি না আমরা জানি না এগুলি মানি না অস্বীকার করা তো এই ধরনের আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নামগুলিকে একেবারেই বা এই গুণগুলিকে অস্বীকার করা এটা হলো একদিক দ্বিতীয় দিক সেটা হলো অপব্যাখ্যার মধ্য দিয়ে এগুলিকে অস্বীকার করা অপব্যাখ্যার মধ্য দিয়ে অস্বীকার কেমনি সেটা কয়েকভাবে হতে পারে যেমন উদাহরণস্বরূপ রাহিম এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটি নাম শুধু নাম নয় বরং এটি আল্লাহ রবুল্লা আলমীর একটি গুণও বটে নাম হলো তার রাহিম আর গুণ হলো তিনি দয়াশীল দয়ালু এটা একটা গুণ বটে তার তো মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমরা আজকে এক শ্রেণী যাদেরকে বলা হয় মরতাজেলা এই মরতাজেলা তারা তারা বলে যে আসলে রাহিম আমরা যেটা বিশ্বাস করি যেমন রাহিম মানে হলো আল্লাহর এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি দয়াশীল তার এই গুণটাও রয়েছে অনুরূপ ভাবে স্বামী আল্লাহ রাবুল্লাহ আলমিনের স্বামী এটা একটা নাম তার সাথে একটা গুণ হলো তিনি শ্রবণ করেন শ্রবণকারী এটা একটা গুণও আছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বসির এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি তার একটা গুণও আছে বসির মানে তিনি দর্শনকারী দর্শন করে তো মোহতাজেলা যারা তারা বলে যে না এগুলি শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটা নাম এখানে গুণ বলতে কিছু নেই অর্থাৎ সামিউন বেলা সামিন সামি একটা নাম কিন্তু শ্রবণের বলতে তার কোনো বৈশিষ্ট্য গুণ নাই বাসিরন এটা তার একটা নাম শুধু কিন্তু দর্শন বলতে তার কোনো গুণ নেই রাহিমন এটা তার একটা নাম শুধু কিন্তু রহম দয়া বলতে তার কোনো গুণ নেই এলো মোহতাজেরা যারা তারা এই বিশ্বাসী তো তারা কি করে থাকে এটাকে অপব্যাখ্যা করার মাধ্যমে এটাকে অস্বীকার করে তারা বলে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন সামি এটা তার একটা নাম মনে করি এবং তিনি শ্রবণকারী এই একটা গুণও মনে করি তারা বলেছে তাহলে শ্রবণকারী হতে হলে তার কান হইতে হবে আর কান হইতে হলে তার একটা বডি হইতে হবে তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের যেহেতু বডিও নাই কানও নাই অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য শ্রবণকারী এটাকে মনে করা যেতে পারে না বলে তারা এটাকে অস্বীকার করে এইভাবে তো তাই বললাম আমরা যে অস্বীকার দুদিক থেকে হতে পারে একটাকে সম্পূর্ণভাবে অস্বীকার না কোনো নামও না কোনো গুণও না এটা হলো একটা সম্প্রদায় যে সম্প্রদায়কে বলা হয় জাহমিয়া এই জাহমিয়া সম্প্রদায়ের জাহাম বিন সাফওয়ান এ ব্যক্তি থেকেই এ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে যেটি সাহাবিদের শেষ যুগ ইন্দের যুগ থেকে এই দলের শুরু হয়েছে নাস্তিক প্রকার এক প্রকার দল যারা মনে করে আল্লাহকে তারা বিশ্বাস করে যে আল্লাহকে শুধু ব্র্যান্ডে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বলতে আসেন কিছু আর অন্য কিছু আল্লাহর নাম গুণ তারা কিছু স্বীকার করে না বরং ওরা আজকে সমাজে আমাদের একটি ভ্রান্ত বিশ্বাস রয়েছে যে আল্লাহকে আমরা নিরাকার বলে থাকি এই নিরাকারের বিশ্বাসটার উৎপত্তি হলো এই জাহামিয়া সম্প্রদায় থেকে মানে আল্লাহ রাবুল আলমিনের নাম নাই গুণ নাই কিচ্ছু নাই শুধু একটা ব্রেনে চিন্তা রাখতে হবে যে আল্লাহ বলতে আছেন একজন এ হলো তাদের সেই আকিদা বিশ্বাস এজাহামিয়া সম্প্রদায় তারা আল্লাহ রাবুল আলমিনের নামকে অস্বীকার করে গুণকে অস্বীকার করে দ্বিতীয় হলো যারা ময়তাজেলা এই ময়তাজেলা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামগুলিকে স্বীকার করে শুধুমাত্র নাম হিসাবে কিন্তু কোন নামের সাথে কোনো গুণ নেই অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন আলিম তার একটা নাম কিন্তু আলিম বলতে জ্ঞানী বলতে জ্ঞানী হওয়ার গুণ তার কিছু নেই সামিয় বলতে তার একটা নাম কিন্তু সাম শ্রবণ বলতে আল্লাহর কোনো গুণ নেই বাসির একটা শুধু নাম কিন্তু বাসার দর্শন বলতে আল্লাহ রাবুল আলমিনের কোনো গুণ নেই রাহিম এটা একটা আল্লাহর নাম শুধু কিন্তু রাহাম দয়া বলতে আল্লাহর কোনো গুণ নেই এ হলো তাদের আকিদা মহতাজিলা তারাও দাবি করে মুসলমান আবার আরেক দল রয়েছে তারা হলেন আশা এরা বলা হয় এক্ষেত্রে অনেকগুলি দল রয়েছে আবার আরেক দল রয়েছে তারা মাতুরি দিয়া মাতুরি দিয়া এবং আশা এরা দুটো কাছাকাছি দল তারা এই সমস্ত নামগুলিকে স্বীকার করেন কিন্তু আল্লাহর যে গুণাবলীগুলি রয়েছে এগুলিকে তারা মাত্র ষাটটি আশা এরা যারা তারা ষাটটি গুণকে স্বীকার করে আর মাতুরি দেয়া যারা তারা আটটি গুণকে আল্লাহর আটটি সেফাতকে মাত্র স্বীকার করে কিন্তু আহলে সুন্নাওয়াল জামাআত যারা তারা বলে যে না আমরা আল্লাহ সুবাহ তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে তার কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন তার যেগুলি নাম এবং গুণাবলী আমরা ঠিক সেভাবে তার সেই নাম এবং গুণাবলীগুলোকে কোন রকমের অপব্যাখ্যা ছাড়া কোন বিকৃতি ছাড়া কারো সাথে কোনো সাদৃশ্য স্থাপন ছাড়া হবুহু সেগুলিকে আমরা সেভাবে আল্লাহর জন্য মনে করব ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলীগুলি ব্যবহার করেছেন আমরা সেগুলির কোনো অপব্যাখ্যা কোনো বিকৃতি কোনো কারোর সাথে মাকলুকের সাথে সাদৃশ্য স্থাপন ছাড়াই আমরা সেগুলিকেও আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে ধরনের প্রযোজ্য হয় সেভাবে আমরা সেগুলিকে বিশ্বাস করব। এটাই হলো প্রকৃতপক্ষে আহলে সুন্না ওয়াল জামাতের আকিদা বিশ্বাস প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের এই দর্শে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ সংক্ষিপ্তভাবে কয়েকটি নীতিমালা আমরা জেনে নেই আল্লাহ রাবুল আলমিনের এই নাম এবং গোনাবালুগুলিকে আমরা কিভাবে বিশ্বাস করব প্রথম বিষয় হল আমরা আহলুসুন্না ওয়াল জামাত অর্থাৎ যারা কোরআন এবং সহি হাদিসের আলোকে ইসলামের সব বিষয়গুলিকে তারা গ্রহণ করতে চায় নিজেদের মন করা চিন্তা চেতনা অনুযায়ী নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন কানিমি বলছেন ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون সূরা আরাফ 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম ফাদউহু বিহা তোমরা সেই নামের ওসিলায় আল্লাহকে ডাকো সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো এবং তাদেরকে বর্জন করো যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামগুলির ব্যাপারে হয় অস্বীকার করেছে অথবা বিকৃতি করেছে অথবা অন্য কিছু এলহাদ করেছে যারা সঠিক পন্থা অবস্থান গ্রহণ করেনি তাদেরকে তোমরা বর্জন করো তারা আল্লাহ রবুল্লা আলমিনের এই নামগুলির ব্যাপারে বা গুণাবলীর ব্যাপারে এ সমস্ত বিভিন্ন বিকৃতিমূলক বা বিভিন্ন অপব্যাখ্যামূলক তাদের যে অবস্থান এজন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে অবশ্যই প্রতিদান বা প্রতিফল শাস্তি দেবেন লেখক রাহিমহুল্লাহ তিনি অধ্যায় শুরু করেছেন একটি আয়াত দিয়ে ছোট্ট একটি আয়াত সোরারা আদের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে বলছেন ওয়াহুম ইয়কফুরু নবির রহমান অর্থাৎ তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমানের নামটিকে অস্বীকার করে আরো এক আয়াতে বলছেন সোরা ইসরা বানী ইসরাইল এর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ বলো অথবা রহমান বলো যেই নাম দিয়ে তোমরা ডাকো না কেন ফালাহুল আসমাউল তার রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম অতএব যে কোনো নাম দিয়েও আল্লাহ রাবুল আলমিনকে ডাকা যাবে প্রিয় বন্ধুরা সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেই এই যে নামগুলি আমরা কিভাবে বুঝব প্রথম হলো বিষয় আন্না আসমা আল্লাহ আলামুন ওয়া ঔসাফুন ওয়ালাইসাত আলামান মাহদাতান আল্লাহ রাবুল আলমিনের যে নামগুলি এই নামগুলির মাঝে দুটি জিনিস রয়েছে একটি হলো এটা একটা আল্লাহর নাম সাথে সাথে এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য গুণ যেমন বললাম আমরা রাহিম রাহিম আল্লাহর একটা নাম এবং একটা গুণ তিনি হলেন দয়াশীল দয়ালু দাতা সামি আল্লাহর একটা নাম এবং একটা গুণ সামি একটা নাম এবং তিনি শ্রবণ শ্রবণকারী একটা গুণ তো সেই সব নামগুলি আবার সবগুলি দিয়েই উদ্দেশ্য কিন্তু একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহ অর্থ এই নয় যে সামি একজন আবার রাহিম আরেকজন আবার বাসির আরেকজন তা নয় সামি দ্বারা উদ্দেশ্য একটাই জাত সত্তা সুবাহ রাহিম দ্বারা উদ্দেশ্য সেই সত্তা সুবাহ আবার মালিক দ্বারা উদ্দেশ্য সেই আল্লাহ সুবাহ একজন এই উদ্দেশ্য কিন্তু তার এত সবগুলি নাম প্রতিটি নামের মাঝে দুটি জিনিস রয়েছে একটি হলো তার একটা নাম হিসাবে একটি হলো তার একটি সেই নামটির মাঝে গুণ বৈশিষ্ট্য দ্বিতীয় বিষয় আমরা আসি যে আন্না আসমা আল্লাহি মুতারাদিফাতুন মুতাবাইনাতুন আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নামগুলি একদিক থেকে সমর্থবোধক আরেক দিক থেকে সেগুলির মাঝে ভিন্নতা রয়েছে সমর্থবোধক হলো যার নামকরণ করা হয়েছে সেই নামকরণ সত্তার দৃষ্টি থেকে সমর্থবোধক অর্থাৎ রাহিম দ্বারা ভিন্নজনকে বোঝানো হবে না রাহিম দ্বারা বোঝানো হবে আল্লাহকেই সামিয়ার দ্বারা ভিন্নজনকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই গাফুর দ্বারা ভিন্নকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই তাহলে যার নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই সত্তার দৃষ্টিকোণ থেকে সবগুলি যেন একটাই ভিন্ন কিছু নেই আর মুতাবায়নাতুন অর্থাৎ এই নামগুলির অর্থের দৃষ্টিকোণ থেকে আবার একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে কারণ রাহিম দ্বারা হলো দয়াশীল গাফুর দ্বারা হলো ক্ষমাশীল তাওয়াব দ্বারা হলো তৌবা কবুলকারী নামগুলির অর্থের দৃষ্টিকোণ থেকে একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে আর যাকে নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আবার কোনো পার্থক্য নেই সবগুলির দ্বারা উদ্দেশ্য একজনেই আল্লাহ সুবাহ তৃতীয় বিষয় আমরা আসব যে আল্লাহ রাবুল আলমিন এর যে সমস্ত নামগুলি রয়েছে এই নামগুলি কি কোনো সংখ্যায় সীমাবদ্ধ না সীমাহীন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম রয়েছে একটি হাদিস নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি নিরানব্বইটি নাম আহসাহা গণনা করবে এখানে গণনা বলতে এক দুই তিন চার করে নিরানব্বই গণাবে শুধু এটাই নয় এখানে গণনা দ্বারা উদ্দেশ্য হলো নামগুলি সে ভালো করে অর্থ বুঝবে এবং মুখস্থ করবে এবং নিরানব্বইটা এইভাবে অর্থ বুঝে মুখস্থ করে নিরানব্বইটা নাম যদি সে বলতে পারে যে মমিন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলছেন দাখাল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে হাদিস শিবুখারি মুসলিমের সহি হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা একটা বিষয় জানছি সেটা হলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই এতগুলি নাম এগুলির বৈশিষ্ট্য বা অনেক তো ফজিলত রয়েছে তার মধ্যে একটা ফজিলত হলো যে ব্যক্তি এই এত নিরানব্বইটি নাম মুখস্থ রাখবে এবং বুঝবে সে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে এর বিনিময় এই প্রতিদান দেবে এখন এই হাদিস থেকে কি আমরা আমরা যদি লক্ষ্য করে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই নিরানব্বইটা নাম দেওয়া আছে কায়দায় বগদাদি থেকে বলি আর যেখান থেকে দেয়ালিকা বা ইত্যাদি সবখানে অনেক জায়গায় দেখি নিরানব্বইটা নাম দেওয়া আছে এখন নিরানব্বইটা নাম বলতে কি সেই নিরানব্বইটাই না অন্য নিরানব্বই যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি যে ব্যক্তি গণনা করবে সেগুলি জেনে শুনে বুঝে পড়ে তাহলে তার প্রতিদান সে জান্নাতে প্রবেশ করবে এখানে কিন্তু এই হাদিসে সেই নিরানব্বইটি নাম আবার উল্লেখ করা হয় নাই নিরানব্বইটি নাম সহ এই অংশটুকু যে হাদিসে উল্লেখ করা হয়েছে সেটি হলো আবার তিরমিজির হাদিস ওই হাদিসটি সহি নয় তার মাঝে কিছুটা দুর্বলতা রয়েছে তাই হুবহু ওই নিরানব্বইটা নাম যেগুলি কায়দা ভোগদাতিতে বা যেখানে রয়েছে সেগুলি হুবহু সবগুলি এভাবে প্রমাণিত নয় এটা এক দৃষ্টিকোণ দ্বিতীয় দৃষ্টিকোণ আমরা বলবো তাহলে এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে তো আল্লাহর নাম কি শুধু নিরানব্বইটি না আরো বেশি রয়েছে জবাব আমরা বলবো যে না এই হাদিস থেকে আল্লাহ রাবুল আলমিনের নাম নিরানব্বইটি এটা সীমাবদ্ধতা বোঝানো হচ্ছে না বরং আল্লাহ রাবুল আলমিনের অনেক নাম রয়েছে তার মধ্যে এই নিরানব্বইটা নামের যদি কেউ গণনা করতে পারে বা মুখস্থ করতে পারে বা বুঝতে পারে তাহলে তার জন্য এই ফজিলত এর প্রমাণ যে অনেকগুলি নাম রয়েছে এগুলি ছাড়া এর প্রমাণ দুই দিক থেকে বলবো আমরা একটা হলো বাস্তব প্রমাণ আর একটা হলো কোরআন হাদিসের আলোকে প্রমাণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল করিমে দুটি আয়াতে বলছেন ফালাহুল আসমাউল হুসনা সুরা ইসরা বানি একশো দশ নম্বরে বলছেন ফালাহু আল আসমা আল হুসনা কোন সীমা উল্লেখ করেন নাই অনেকগুলি নাম সূরা আরাফের একশো আশি নম্বর আয়তে বলছেন ওয়ালিল্লাহি আল আসমা উল হুসনা তার অনেকগুলি সুন্দর নাম রয়েছে এরপর কোরআন যদি বাস্তব আমরা হিসাব করে দেখি দেখা যায় যে নিরানব্বই চেয়েও বেশি নাম কোরআন পাওয়া যায় তাহলে করেন মাজিদে যদি আল্লাহ রাবুল আলমিন যেটা উল্লেখ করেছেন আমাদের সামনে সেখানে যদি নিরানব্বইটার বেশি নাম পাওয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের নাম নিরানব্বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আরো রয়েছে এছাড়া আর একটা হাদিসে এসেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি খুব টেনশন ভোগ করে দুশ্চিন্তায় রয়েছে তখন একটি দোয়া রয়েছে এই দোয়াটি যদি পাঠ করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার যত বড় টেনশন হোক সেটাকে দূর করে দেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক না সিয়াতি বিয়াজিক মাউদিন ফিয়া হুকমুক ওয়া আদুলুন ফিয়া কাদাউক তারপরে হলো আস আলু কাবি কুল্লি ইসমিন হুয়ালাক সাম্মাইতাবে অর্থাৎ শেষ অংশটুকু অনুবাদ করি যেটা আমাদের এখানে চাচ্ছি যে আস আলু কাবি কুল্লি ইসমিন হুয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাক হে আল্লাহ আমি আপনার ওই সব নামগুলির মাধ্যমে আপনার কাছে চাচ্ছি প্রার্থনা করছি যেই নামগুলি আপনি নিজেই নিজেকে নামকরণ করেছেন এক দ্বিতীয় হল অথবা কি ওই সব নামগুলিও যেই নামগুলি কি আপনি আপনার কেতাবে নাজিল করেছেন তৃতীয় হলো আও আল্লাম তাহু আহাদাম্মিন এবং এমন সব নামও যেগুলি আপনি আপনার কোন সৃষ্টিজীবকে শিক্ষা দিয়েছেন যেগুলি হয়তো সবাই জানে না এমন নামগুলি চতুর্থ হলো এমন সব নামগুলির অসিলায় আপনার কাছে আমি প্রার্থনা করছি যেই নামগুলি আপনার এলমে গাইবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কোনো মাখলুক সেগুলি জানে না তাহলে এই হাদিস কি প্রমাণ করে দিচ্ছে তো এই হাদিস প্রমাণ করেছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামগুলি তাহলে নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং অসংখ্য অগণিত নাম রয়েছে বরং কোন বিষয়ের যদি বেশি নাম হয় এটা একটা তার বেশি বেশি মহত্তরে একটা প্রমাণ করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এইভাবে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে সে যতই দুশ্চিন্তা ভোগ করুক না কেন আল্লাহ রাবুল আলমী সেই দুশ্চিন্তা তার দূর করে দেন এ হলো তৃতীয় বিষয় চতুর্থ বিষয় আমরা এক্ষেত্রে জানব আল ইসমু মিন আসমা ইল্লাহি আলা দাচি ওয়া আল মানা কেমা সাবাক فيجب علينا أن نؤمن به اسما من الأسماء ونؤمن بما تضمنه من الصفة ونؤمن بما تدل عليه هذه الصفة من الأثر একটি নামের মাঝে আবার তিনটি বিষয়ের প্রতি আমরা ইমান রাখব তিনটি বিষয় কি ধরে নেন একটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম হলো একটা গফার গফার এটা একটা নাম দ্বিতীয় হলো এর সাথে রয়েছে আল্লাহর একটা গুণ তাহলে তিনি ক্ষমাশীল তৃতীয় হলো এই নামটার আলোকে আমরা আমাদের মাঝে একটা প্রভাব থাকতে হবে যে আল্লাহ যেহেতু ক্ষমাশীল তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে বা রাজাক রাজাক তার একটা নাম দ্বিতীয় বৈশিষ্ট্য তার তিনি রেজেকদাতা তৃতীয় হলো তিনি রাজাক অতএব তার কাছেই আমাদের রেজেক চাইতে হবে একটা প্রভাব নামের একটা প্রভাব প্রিয় বন্ধুরা আমরা আজকের দর্শ এখানেই শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ পরবর্তী দর্শে আমরা এই বিষয়ের বাকি অংশটুকু আমরা জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবকে আল্লাহ রবাহ আলমিনের তাহিদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদের ইমানকে সুন্দর ও মজবুত করে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌহিদের বিষয়গুলি ভালোভাবে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন বুল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু